কারো গায়ে হাত দিয়ে বসে আছো নাকি রেডি হও আর একজনের গায়ে হাত দিয়ে বসবো না প্রস্তুত হও সম্মানিত দিনী ভাই বোন একটু দেখেন তো আপনি একুব আলাই ইসলামের ছেলেরা বলছে আব্বা ইসবকে আপনি আমাদের সাথে দেন না ও আমাদের সাথে থাকবে আমাদের কাপড় চোপড় নিয়ে থাকবে না আমার ভয় হয় তাকে বাঘে খেয়ে নিবে আরে বলেন কি এতগুলো আমরা আছি ওকে বাঘে খাবে মানে তো নিয়ে যাও তাহলে তো নিয়ে গিয়ে ওকে ইঁদারায় ফেলে দিয়েছে দিয়ে একটা জামাকে রক্ত লাগিয়ে নিয়ে গেছে ওর বাপের কাছে জামাতে রক্ত লাগিয়ে নিয়ে গেছে এই কথা ঠাই কিন্তু জামাতে একটুকু ছিঁড়াছোটা কিছু করেনি বাঘে ধরলে একটু জামা ছিঁড়াছোটা হবে না তখন বাপে জামা দেখে বুঝেছেন ব্যাপারটা অন্য কিছু আছে তখন বাপে বলছে না তোমরা এটা বানিয়ে কথা বলছো আমি ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে ইদারাতে ফেলে দেওয়া হলো তুলে নেওয়া হলো রাজা বাদশার কাছে বিক্রি করা হলো সেখানে বড় হলেন তারপরে দেশের রাজা হয়ে গেল তারপর তিনি জেলে গেলেন বারো বছর জেলে থাকলেন কতদিন জেলে থাকলেন জেল থেকে বের হওয়ার জন্য লোক আসলো এসে বলল আপনাকে দেশের রাজা ডেকে পাঠিয়েছে তখন ইসুফ আলাই সালাম জেল থেকে বললেন আরে যাও আমি জেল থেকে বের হব না যতক্ষণ পর্যন্ত জুলাইখা জাতির সামনে খোলা মাঠে না বলেছে যে আমি অন্যায় করেছি এইসব অন্যায় করেনি এই কথা জুলাইখা কাকে জাতির সামনে বলতে হবে তারপরে কোনো কথা আমার উপরে বদনাম থাকবে আর আমি জেল থেকে বের হবে এটা হতে পারে না জাতির সামনে জুলাইখাকে বলতে হবে যে অন্যায় আমি করেছি এইসব করেনি জুলাইখা জাতির সামনে ভাষণ দিল হ্যাঁ ঠিক কথা আমি অন্যায় করেছি এইসব করেনি তারপরে ইসব আলাইসাল্লাম জেল থেকে বের হলেন কতদিন পার হয়ে গেল ছেলের জন্য শুধু কান্নাকাটি করতেই থাকলেন আজ পাবো ছেলেকে কাল পাবো ছেলেকে আজ পাবো ছেলেকে কাল পাবো ছেলেকে কান্নাকাটি করলেন অনুমান বিশ থেকে বাইশ থেকে পঁচিশ থেকে ৩০ বছর যাবৎ আর আপনার দোয়াটা তিন দিনই কবুল হয়ে যাবে বুঝাতে পারেননি কথা মনে হয় এত তাড়াতাড়ি করছেন কেন কান্নাকাটি করেন ছয় বছর বছর করেন কয়েক বছর কান্নাকাটি করেন তারপরে আপনি বুঝবেন যে আমার ভাগ্য পরিবর্তন হয়েছে কিনা একদিন দোয়া করার পরে হয়নি তখন বলছে খুব দোয়া করেছি হয় না সম্মানিত দিনী ভাই বোন মহান আল্লাহ বলেন পৃথিবীর মানুষ তোমরা মেয়েদেরকে বিবাহ করো তার অভিভাবককে বলে এবং উপযুক্ত মোহর দিয়ে দাও তোমরা অভিভাবককে বলে বিবাহ করো এই কথাটার সাথে জরুরি কয়েকটি কথা এক লাহাইলে বলি বেওয়ালিন অভিভাবক বাপ ছাড়া বিবাহ হবে না দুই ওলা নিকাহিল্লাবে শাহেদাইনে দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হবে না আয়েশার জিয়াল্লাহ তালানহা বলেন বাতিল কোন মেয়ে যদি অভিভাবক ছাড়ায় বিবাহ সে তাহলে সেই বিবাহ বাতিল সে বিবাহ বাতিল সে বিবাহ বাতিল কোর্টের বিবাহ বাতিল সাত ছেলের মা হলেও তার বিবাহ আবার পড়াতে হবে কোর্টে বিবাহটা জায়েজ হচ্ছে কেন ফেকার বইয়ে লিখা আছে যে কোনো মানুষ যদি বলে এইটা আমার বউ দুইজন সাক্ষী যদি বলে হ্যাঁ এটা তোমার বউ তাহলে বউ হয়ে গেছে বাপ লাগবে না অভিভাবক লাগবে না একটা লোক বলবে এটা আমার বউ তখন দুইজন বলবে হ্যাঁ আমরা সাক্ষী আছি তোমার বউ তো হয়ে গেছে রাস্তার যে কোনো মেয়েকে বউ বানানো যায় যার জন্য কোর্টের বিবাহ ঠিক আছে বাপ লাগবে না বলে হ্যাঁ তুমি এই মেয়েটাকে বিবাহ করবার জি তো সাক্ষী যে দুজন সাক্ষী আছে ঠিক আছে কোর্ট বিবাহ পড়িয়ে দিয়েছে শুধু তাই নাই পরের বাক্যে আল্লাহ রসুল বলেন কোন মহিলা কোন মহিলার বিবাহ দিতে পারে না কোন মহিলা নিজে নিজে বিবাহ বসতে পারে না শোনন সম্মানিত দিনী ভাই বোন আমি কথা প্রসঙ্গে বলেছি রাজশাহী নবাবগঞ্জ জেলার বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটি কাজও যায় নয় সবই হারাম আমার জানা নাই দেবই কাজিরবাগ হাটাবো বীরহাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকার বিবাহের ঘটনা আমি আপনাদের বিবাহের সাথে তেমন সম্পৃক্ত নই আপনাদের বিবাহ বৈঠক কিভাবে হয় কিভাবে বাস্তবায়ন হয় তবে আমি আপনাকে জরুরি এ অংশ যেটা দেখাচ্ছি সেটা এক নম্বর দেখাচ্ছি আল্লাহর নবী বলেছেন বিবাহ হওয়ার জন্য দুইজন সাক্ষী লাগে আপনাদের কাজীর কাছে যে খাতা আছে তাতে আছে চারজন সাক্ষী তার মানে কাজী সাহেবের খাতা বলছে কথা যে আমরা এখন নবীকে মানি নে আমরা নিজের মতো বিবাহ পড়াই নিজের মতো বিবাহ করি এই কাজীর এই খাতাকে এই দেশের নীতিকে এই সরকারি খাতাকে ডেড়ে ফেলে দিতে হবে পেশাব করার যোগ্যতা রাখে না এই খাতা এই খাতাতে চারজন সাক্ষী আসলো কি করে বিবাহের জন্য দুইজন সাক্ষী হবে চারজন সাক্ষী লাগে জেনা প্রমাণ করতে বুঝাতে পারলাম না চারজন সাক্ষী কোথায় লাগে জেনা প্রমাণ করতে লাগে অবৈধ সম্পর্ক প্রমাণ করতে লাগে চারজন সাক্ষী এখানে বৈধ বিবাহকে প্রমাণ করার জন্য চারজন সাক্ষী লাগবে কেন এই কোন ধরনের কথা আমি মনে আপনাদেরকে বুঝাতে পারলাম না কাজী সাহেবের জায়গাতে লেখা আছে মেয়ের পক্ষ থেকে দুইজন ছেলের পক্ষ থেকে দুইজন আল্লাহর নবী বলছেন একটা বিবাহ জায়গের হয় যেন দুইজন মানুষ লাগবে সেটা মেয়ের পক্ষ থেকে হোক ছেলের পক্ষ থেকে হোক না কেন দুইজন মাত্র লাগবে তাকে জেনার সাথে সম্পর্ক রেখে সরকারিভাবে কাজী সাহেব খাতা বানিয়েছে চারজন সাক্ষী অসম্ভব হতে পারে না চারজন সাক্ষী বিভাতে একটা শরীয়তকে মানা যাবে না তারই প্রমাণ বা এটাকে অবৈধ সম্পর্ক হিসাবে পরিচালনা করার জন্য সরকারিভাবে নীতি চলছে বিবাহতে চারজন সাক্ষী লাগবে আবারও বলেন কোথায় চারজন সাক্ষী লাগে জেনাতে একে জেনা প্রমাণ করতে হলে চারজন সাক্ষী লাগবে একজন সাহাবি এসে বলছেন আল্লাহর নবী আমার স্ত্রীর গায়ের ওপরে একজন পুরুষকে দেখে আসলাম তখন আল্লাহ রসুল বলছেন এক যেই কথা বললে এর সাক্ষী পেশ করো নইলে তোমাকে আশি লাঠি পিটাতে হবে তখন বলছেন আল্লাহর নবী ওই সময় আমি সাক্ষী খুঁজতে যাব কে সাক্ষী হবে তখন আল্লাহ রসুল বলছেন তাহলে চুপ থাকো নিজে বাড়িতে দেখে এসে এই কথা বলছে রাসুল সাল সাল্লাম যেভাবে বললেন তাতে তার নিজে দেখে আসার কোনো দাম নেই তুমি এখন চুপ থাকো আর না হলে চারজন আর না হলে তোমার গায়ে এখন আশি লাঠি সেই সাক্ষী চলে এসেছে বিবাহের বৈঠকে চারজন সম্মানিত দিনী ভাই বোন এইটা একটা হারাম আরেকটা হারাম হচ্ছে উকিল বাপ উকিল বাপ জানি না আপনাদের এলাকাতে বিবাহতে উকিল বাপ লাগে নাকি উকিল বাপ লাগে উকিল বাপ হারাম আমার কাছে সাহসের অভাব নেই আপনাকে খারাপ লাগতে পারে আমি নারায়ণগঞ্জ জেলা থেকে আজকের আজ থেকে নিয়ে এই উকিল বাপকে পায়ের নিচে রেখে দিলাম পাঁদের ডোলে রেখে যাবেন যে উকিল বাপ শব্দ তোকে আমি পা দিয়ে ডলে দিলাম কিয়মত পর্যন্ত রান্না নারায়ণগঞ্জ জেলা তার কোনোদিন উকিল বাপ বিবাদে এসে ঢুকতে পাবে না আমি আরো খারাপ কথা বলছি আপনার সিলেট চট্টগ্রাম বরিশাল এই সব বৃহত্তর ডিস্ট্রিক্টের অধীনে যত ডিস্ট্রিক্ট আছে সব ডিস্ট্রিক্টে উকিল বাপই আজ থেকে বাপ ওই বাপই ওই মেয়েকে নিয়ে আসবে এই উকিল বাপ ওই মেয়ের বাড়ি যাবে এখন এরা বাপ বেটি ধর্ম কি পাগল ধর্ম কি রাজশাহী চাপাইনগঞ্জের হাওয়াই লাড্ডু এটা ধর্মকে পাগল পেয়েছ আপনাকে খারাপ লাগে না কেন আব্দুরাজাক সাহেবের কথা যতই কঠিন হোক কোনো মায়ের বেটা এ পর্যন্ত উল্টে ধরতে পারবে না কিয়ামত পর্যন্ত সময় থাকলো অসম্ভব হতে পারে না উকিল বাপ আরাম উকিল বাপই ঢুকতে পাবে না উকিল হবে অভিভাবক হবে তার বাপ তার বাপ না থাকলে তার চাচা তার চাচা না থাকলে তার দাদা তার দাদা না থাকলে ওই মেয়েটার নিজ ভাই নইলে গ্রামের কোনো পুরুষ মানুষ উকিল বাপ এখানে ঢুকলো কি করে বলছে বাপ বেঁচে থাকার পরে বলছে জ্যাঠ উকিল বাপ বেঁচে থাকার পরে বলছে যে দাদা উকিল অসম্ভব এই নীতি হারাম দেখি কে বলতে পারে যে নীতি চলবে বলে গেলাম দেবই কাজিরবাগ মাদ্রাসায় আর আমার মরা পর্যন্ত সময় থাকলো আমি আপনাকে বলে গেলাম এবং বলে গেলাম উকিল বাপকে পায়ের নিচে রেখে দিতে হবে আজ থেকে বাপই উকিল অন্য কেউ নয় আরো বলে গেলাম মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে না তখন আপনাকে আমি গাইবান্ধা জেলার একটা নোংরা নীতি দেখিয়েছি সব জায়গাতে মেয়ের কাছে বিবাহ পড়াতে যায় তবে রংপুর গায়বান্ধাতে আরো আশ্চর্য যায় অনেকগুলি চ্যাংরা ছুল্লু বদ ভালো মন্দ সব মেয়েটার কাছে যায় মেয়েটার কাছে গিয়ে বলে এত নগদ এত বাকিতে অমুক তোমাকে বিবাহ করতে এসেছে তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো ও তখন বলে কবুল করলাম তারপর ওখানে তিনবার কবুল করার পরে বরযাত্রী যেখানে বসে আছে সেখানে আসে এরা সবাই দাঁড়িয়ে থাকে বসে থাকা লোকগুলি বলে আপনারা কে তখন বলে আমরা এই বিবাহের উকিল মেয়েকে কবুল করেছে জি করেছে আপনারা কি শুনেছেন জি শুনেছি তাহলে আপনারা বসেন মানে পাগলামি কারবার হিন্দু মেয়েদের বিবাহতে কলার গাছের চতুর্দিকে ঘুরে তাই চতুর্দিকে ঘুরছে সব মানুষ বাইরে থেকে এসে বরযাত্রীর পাশে দাঁড়িয়ে আছে আর এগুলো চলছে ধর্মের পাঁচ পয়সা দাম না এদের কাছে ধর্ম কিছুই না এদের কাছে নীতি হলো সামাজিক নীতি হলো ধর্ম আমি জানি না আপনাদের এই কাজীর বাগের কথা তবে আমার বিশ্বাস যে আপনারও বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও যায় নয় আমার এটা অনুমান আমার দেখা নেই তবে আমার একটা অনুমান যে একটা কাজও যায় নয়